ময়মিনার আঙিনাই নুরির বৃষ্টি ঝরে যাহিমা আমিনার নাহি নুরির বৃষ্টি ঝরে যাহিমা আমিনার নাহি নুরির বৃষ্টি ঝরে যায় নবী এলো ধরায় ফেরিস্তা পাঘারায় নবী এলো ধর ফেরিস্তা পাঘারায় নবীর নুরি তজাল্লিতে সব আলো হয়ে যাহিমা আমিনার নাহি নুরির বৃষ্টি ঝরে যাহিমা আমিনার নাহি নুরির বৃষ্টি ঝরে যাহিমা আমিনার নাহি নুরির বৃষ্টি ঝরে যায় আল্লাহর প্যারা হাবিব এল দুনিয়ায় আল্লাহর প্যারা হাবিব এল দুনিয়ায় আর তামাম জাহানে জাগার সালাম জানাই তামাম জাহানে জাগার সালাম জানাই আল্লাহর প্যারা হাবিব এল দুনিয়া আগায় আর তাম আমি জাঘানি জাগার সালাম জানাই তাম জাঘানি জাগার সালাম জানায় ফেরিস্তা জিবিরিল আমির বলে রাবুলালামিন আলামিন জিবরিল আমিন বলে রাবুলালামিন তোমার নবীর নূর দেখিয়া সূর্য যে লোকাহিমা আমিনার আঙে নাহি নূরের বৃষ্টি ঝরে যাহিমা আমিনার আঙে নাহি নূরের বৃষ্টি ঝরে যাহিমা আমিনার আঙ ভাঙে নাই নূরের বৃষ্টি ঝরে যায় নবী এলো ধরায় ফেরিস্তা পাহারায় নবী এলো ধরায় ফেরিস্তা পাহারায় নবীর নূরে জানলিতে সব আলো হয়ে যাহিমা আমিনার আঙি নাহি নুরির বৃষ্টি ঝরে যাহিমা আমিনার আঙি নাই নুরির বৃষ্টি ঝরে যায় নুরির দোলায় শিশু নবীজি ঘুমায় নহরির দোলায় শেষ নবীজি ঘুমায় আর বুলবুলেরা মধুর সুরে নাতে গেয়ে যায় বুলবুলেরা মধুর সুরে নাতে গেয়ে যায় নহরির দোলায় শেষ নবীজি ঘুমায় আর বুলবুলেরা মধুর সুরে নাতে গেয়ে যায় বুলবুলেরা মধুর সুরে নাতে গিয়ে যায় আসমানে হতে জমিন হুরি ফেরিস্তাদের লাইন আসমান হতে জমিন হুরি ফেরিস্তাদের লাইন নূর নবীকে দেখার তরে বেকুল হয়ে যাই মা আমিনার আঙে নাহি নুরের বৃষ্টি ঝরে যাগাহি মা আমিনার আঙে নাহি নুরের বৃষ্টি ঝরে যায় আমি আমিনার আঙিনায় নুরির বৃষ্টি ঝরে যাই তারপর অতি সুন্দর ছন্দ নবীর চেহারা দেখে সব অবাকে হয়ে যায় নহবীর চেহারা দেখে সব অবাকে হয়ে যায় আজকে নরি পাঠাল খোদা ময়ূর সাঘরায় আজকে নর পাঠাল খোদা ময়ূর সাঘরায় নহবীর চেহারা দেখে সব অবাকে হয়ে যায় আজকে নরি পাঠাল খোদা ময়ূর সাঘরায় আজকে নর পাঠাল খোদা মরু সাহারায় দেখে চেহেরা কে আজীব মনে ভাবিল মোতালেব দেখে চেহেরা কে আজীব মনে ভাবিল মোতালেব আমার ঘরে এলো বুঝে নবিদয়া মাহিমা আমি আমিনার আঙে নাহি নুরের বৃষ্টি ঝরে আমি আমিনার আঙে নাহি নুরের বৃষ্টি ঝরে যাহিমা আমিনার আঙিনাই নুরির বৃষ্টি ঝরে যাই তারপর শেষ কথা শুনবেন মোহরে নবতি জারি পাকে রা মোহরি নবতি যার পাখি বদনে রায় আর চমকায় নোরে ইলাহি যার সারা গাই চমকায় নোরে ইলাহি যার সারা গাই মোহরি নবতি যার পাখি বদনে রায় আর চমকায় নোরে ইলাহি যার সারা গাই চমকায় নোরে ইলাহি যার সারা গায় আসিবে কবে সেই সুদিন ভাবে অধম সাইফুদ্দিন আসিবে কবে সেই সুদিন ভাবে অধম সাইফুদ্দিন যেদিন নবী ডাকবে আমার সোনার মদিনাহিমা আমি নারী আঙি নাহি নুরির বৃষ্টি ঝরে যাহিমা আমি নারী আঙি নাহি নুরির বৃষ্টি ঝরে যাহ রাহিমা আমিনার আঙি নাহি নুরির বৃষ্টি ঝরি যায় নবী এলো ধরায় ফেরিস্তা পাগারাই নবী এলো ধরায় ফেরিস্তা পাগারায় নবীর নুরিতে জল্লিতে সব আলো হয়ে যায় রাহিমা আমিনার আঙে নাহি নুরির বৃষ্টি ঝরে যাহিমা আমিনার আঙে নাহি নুরির বৃষ্টি ঝরে যাহিমা আমিনার আঙে নাই নুরির বৃষ্টি ঝরে যা